السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل وإن بني إسرائيل تفرقت ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا يا رسول الله من هم قال ما أنا عليه وأصحابي وفي رواية ما أنا عليه ما أنا عليه وأصحابي اليوم আহলেদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত একুশতম বার্ষিক তাবলিগে ইস্তেমার সম্মানিত সভাপতি মোহাজ্জামা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত মন্ডলী পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ আমি বক্তব্য শুরুর পূর্বেই আহলেদিস আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে বিশাল জনতার ঢল দূর দূরান্ত থেকে আপনারা যে কষ্ট স্বীকার করে এসেছেন এবং দুই দিন ব্যাপী কষ্ট স্বীকার করেই চলেছেন আমরা আপনাদের খ্যাতমত যথাযথভাবে আঞ্জাম দিতে ব্যর্থ হয়েছি এজন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে আবারও ক্ষমা চাচ্ছি যান্ত্রিক সমস্যার কারণে আমরা আপনাদেরকে আমাদের অনুষ্ঠান সঠিকভাবে শোনাতে পারিনি এজন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের ধৈর্যের প্রশংসা করছি এবং দোয়া চাচ্ছি আগামীতে যেন এই ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করে আমরা যেন সুন্দরভাবে তাবলিগ ইজতেমার আয়োজন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন সম্মানিত সৌদি মন্ডলী আমি শারীরিকভাবে খুব একটা সুস্থ না আমার কণ্ঠ দিয়ে বুঝতে পারছেন সংক্ষেপে আমি কিছু কথা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আমরা যে সংগঠন করার জন্য এখানে উপস্থিত হয়েছি যে সংগঠনের আহ্বানে আমরা এখানে এসেছি এই সংগঠন কি বলছে কি চাচ্ছে আমাদের পরিচয় বা কী নিজেদের পরিচয় সম্পর্কে একটু চোখ ফিরিয়ে তাকানোর চেষ্টা করব আমরা সংক্ষিপ্ত দু একটি কথার মধ্যে আমরা আহলুল হাদিস আহাল শব্দের অর্থ হচ্ছে অনুসারী আর হাদিস শব্দের অর্থ হচ্ছে কোরআন এবং হাদিস আহলে হাদিস অর্থ হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারী এর দলিল আল্লাহবুল আলমিন কোরআন মজিদের চোদ্দটি আয়াতে কোরআনকে হাদিস বলে সম্বোধন করেছেন যেমন সুরাজ উমরের তেইশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন আল্লাহসান হাদিস আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম হাদিস মানে উত্তম কোরআন এখানে আল্লাপাক কোরআনকে হাদিস বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ফাইন্না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 আকিদায় ও আমলে সুপ্রতিষ্ঠিত করার যে সংগ্রাম এটাই হচ্ছে আহলে আদিস আন্দোলন এই আহলে হাদিস একেবারে প্রথম সারির যে মানুষগুলো ছিলেন তারাই ছিলেন সাহাবা ইকরাম বলেন আলহামদুলিল্লাহ ইমাম ইবনে তাইমিয়া রহমুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে বলেন ومن أهل السنة والجماعة مذهب قديم معروف قبل يخلق الله أبا حنيفة وشافعية ومالك وأحمد فإنه مذهب الصحابة الذين تلقوه عن نبيهم ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বরেরও জন্মের বহু পূর্বে একটি মাধাব ছিল মাধাবুন কাদিমুন মাহরুফুন একটি প্রাচীন পুরাতন মাধাব ছিল সাহাবা যেটাকে সাহাবাদের বলা হয় নবীহীন যারা স্বয়ং তাদের নবীর নিকট থেকে ফতুয়া নিতেন সেই মাঝহাবই হচ্ছে সাহাবাদের মাঝহাব সেই মাঝহাবের নামই হচ্ছে আহলে হাদিস সেই জামাতের নামই হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস জামাতের প্রথম সর্বাগ্রে যে মানুষগুলো এসেছিলেন তারাই হচ্ছেন সাহাবা একরাম অতঃপর দ্বিতীয় সারিতে আছেন তাবিন এজাম তৃতীয় সারিতে আছেন তাবা তাবিন আপনারা শুনে খুশি হবেন জগৎ বিখ্যাত চারজন ইমাম ইমাম আবু হানিফা রহমউল্লাহ ইমাম মালিক বিন আনাস রহিমুল্লাহ ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহিমুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বুল রহিমুল্লাহ এই চারজন ইমামের চারজনই আহলে হাদিস ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত নতুন কোনো দাওয়াত নয় সাহাবাদের দাওয়াত তাবিদের দাওয়াত তাবা তাবিদের দাওয়াত চারজন জগৎ বিখ্যাত ইমামের যে দাওয়াত ছিল একই দাওয়াত নিয়ে আন্দোলন ময়দানে নেমেছে ইমাম আবু হানেফা রহমাউল্লাহ তার সাথীদের উদ্দেশ্য বলেছিলেন ইদা সাহাল হাদিস যেটা হাদিস পাবে আমার ইমাম আশি জন্মগ্রহণ করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাদিস তখনও সংকলিত হয়নি আমাদের সামনে যে কুতুবু সিদ্ধা আছে বুখারে মুসলিম আহমদ আছে এইগুলো হিজড়ি তৃতীয় শতাব্দীতে সংকলিত হয়েছে হাদিস সংকলিত না হওয়ার কারণে তিনি অধিকাংশ ক্ষেত্রে নিজের রায়কে অগ্রাধিকার দিয়েছিলেন এজন্য তাকে আহলুর রায়দের ইমাম বলা হয় কিন্তু তিনি খুব সাবধান ছিলেন সতর্ক ছিলেন শিষ্যমণ্ডলীকে তিনি দিক নির্দেশনা দিয়ে গিয়েছিলেন সঠিকভাবে ইদা সফল হাদিস হাবি শুনে রেখো আমার সাথীবৃন্দ যেটা সহি হাদিস হবে সেটাই হচ্ছে আমার মাধাব তিনি তার শিষ্যকে ধমক দিয়ে বলছেন আমার কাছ থেকে তোমরা কোনো কিছুই বর্ণনা করবে না আল্লাহর কসম করে বলছে আমি জানি না আমি আমার সিদ্ধান্তে সঠিক আছি না বেঠে গেছি কে বলেছেন এই কথা আমরা তো বলি না এবং আবহাওয়ার হানিফ রহমুল্লাহ বলেছেন তিনি তার অন্যতম শিষ্য আবু ইউসুফকে তার ফতোয়া লিখতে দেখে ধমক দিয়ে বলেছিলেন ওই হাকায় ইয়াকুব লা তাকতুম কুল্লামা তাসমাউ মিন্নি ফাইন্নি কাদ আরা রায়াল ইয়াম ফাতরুহু গাদান আরা রায়া গাদান ওয়াতরুহু বাদা গাদিন সাবধান হে ইয়াকুব আমার কাছ থেকে কোনো ফতোয়া লিখে নেবে না আমি যে ফতোয়া দেই সেটা লিপিবদ্ধ করে রাখবে না কারণ লিখার মধ্যে স্থায়ী ফতোয়া হয়ে যায় কারণ আমি আজকে যে ফতোয়া দিই সেটা আগামীকাল পরিবর্তন করে থাকি আগামীকাল যে ফতোয়া দিই তার পরের দিন সেটা আমি প্রত্যাহার করে থাকি ইমাম মালিক বিন আনাস রহিমউল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কবরের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন পৃথিবীতে এমন কোন মানুষের আগমন ঘটে নাই এমন কোন মানুষ আসে নাই যার প্রতিটি নির্দেশ গ্রহণযোগ্য আর প্রতিটি নিষেধ বর্জনযোগ্য এই কবরবাসী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত বলুন আলহামদুলিল্লাহ ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাহি রহমল্লাহ একই কথা বলেছেন তিনি বলছেন হাদিস হাদিস শুনে রেখো আমার সাথী বৃন্দ হাদিস তোমরা যদি আমার কোনো কথা হাদিস বিরোধী পাও আমার কোনো ফটো যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় হাদিস তোমরা হাদিসকে অগ্রাধিকার দিবে হাদিস অনুযায়ী তোমরা আমল করবে কালাম আর আমার কথাটাকে তোমরা দেয়ালে নিক্ষেপ করে দিবে দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারের উস্তাদ ইমাম আহমদ বিন হাম্মল রহিম একই কথা বলেছেন তিনি আরো চমৎকার করে বলেছেন মালিকান মিন মিন শুনে রেখো আমার বৃন্দ তোমরা আমি আহমদ বিন হাম্বলের অন্ধ তাকলিদ করবে না হতে পারে আমি দশ লক্ষ হাদিসের হাফেজ আমার অন্ধ অনুসরণ করার কথা আমি তোমাদেরকে বলছি না ইমাম মালিকের অন্ধ অনুসরণ করবে না ইমাম নাকির অন্ধ অনুসরণ করবে না ইমাম আউজাইর অন্ধ অনুসরণ করবে না কোন মনীষীর অন্ধ অনুসরণ করবে না বল মিন হাইজু আখাদুমিন কিতাব সন্না বরং তারা যেখান থেকে গ্রহণ করেছেন কোরআন এবং সই হাদিস থেকে যে গ্রহণ করেছেন তোমরাও সেখান থেকে মাস আলা গ্রহণ করবে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার এই চারজন ইমামের বক্তব্য কি এক নয় যে দাওয়াত নিয়ে আজকে আমরা ময়দানে নেমেছি আসুন পবিত্র কোরআন ও সহিদের আলোক জীবন গড়ি এই দাওয়াত চারজন ইমামের চারজনই দিয়ে গেছেন তারা সকলে একই কথা বলেছেন কোনো ব্যক্তি পূজা করা যাবে না কোনো মানুষের অন্ধ তাকলিদ করা যাবে না কোনো বুজুর্গ কি বলেছে ইমাম সাহেব কি বলেছেন মুফতি সাহেব কি বলেছেন বাবা কি বলেছেন দরবেশ কি বলেছেন এসব দেখার কোনো বিষয় নয় এক রাস্তা সোজা পথ হচ্ছে পবিত্র করার এবং সৈহাদিস কি বলছে ফতোয়া খুলে দেখুন সুফিয়ার ইবনে ওয়াইনা বলছেন জগৎ বিখ্যাত তাবি বিদ্যান সুফিয়া ইবনে ওয়াইনা বলছেন আল নবী আলাইহা সবচাইতে বড় মিজান হচ্ছে দাড়ি হচ্ছে ওজন করার বস্তু হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম উকুল্লু আলাইহা প্রতিটি বিষয় তোমরা তার সাথে মিলিয়ে দেখো তার কাছে নিক্ষেপ করো ফমা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওমা খালাফা হুয়া বাতিল যেটা তার সাথে মিলে যাবে তার আমলের সাথে মিলে যাবে তার কথার সাথে মিলে যাবে তার কাজের সাথে মিলে যাবে সেটাই হচ্ছে হক আর যেটা মিলবে না মুখালেফ যেটা হবে বিরোধী যেটা হবে সেটা হবে বাতিল এটা চুড়ে ফেলতে হবে ডাস্টবিনে আমল কখনো নিজের মন মতো করা যায় না ইবাদত তাও আল্লাহর পক্ষ থেকে এসেছে নবীর মাধ্যমে এসে এসছে এটা হচ্ছে ইবাদত ইবাদতকে বাড়ানোও যায় না কমানোও যায় না স্বাধীন মতো ইবাদত সাজিয়ে নেওয়া যায় না আহলে আন্দোলন একথায় বলছে দুনিয়ার যত ভ্রান্ত মতবাদ আছে যত দল উপদল আছে যত ফিরকা আছে সব কিছুকে ছিন্ন করে দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে পবিত্র কোরআন এবং সহি বিধানকে মেনে নেই যে ঐক্যের কথা আল্লাহ আল্লাহ পাক বলেছেন যে জামাতের কথা আল্লাহ পাক বলেছেন তাফাররাকু তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে কখনো দলে দলে বিভক্ত হয়ে যাবে না আব্দুল ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসরাইল শোনো রেখো আমার বৃন্দ আমার উন্মতের অবস্থা বাণী ইসরায়েলের উন্মতের অবস্থার মতো হবে বানি ইসরায়েলের উম্মতের মতো আমার উম্মতের সাদৃশ্য থাকবে হাজওয়ান না আলে না আলে জুতার ফিদার মতো জুতার ফিদা যেমন দুটি একরকম হয় একটির সাথে আরেকটির ভিন্নতা থাকে না আমার উম্মত এবং বনি ইসরায়েলের মধ্যে এইরকম মিল থাকবে ওয়াইন্দা বানি ইসরায়েল তাফরাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা ওয়া তাফতারিক উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লা বনি ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা সকল দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটি মাত্র দল জান্নাতে যাবে কল মানহুম ইয়া রাসূল আল্লাহ সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কি আশ্চর্য কথা এত দলের মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে আর সকল দলই জাহান্নামে যাবে তাহলে তো অবস্থা খুব মুচিন কঠিন মনে হচ্ছে বলুন ওই জামাত ওই দলটি কোনটি ওই দলের নাম কি যে একটিমাত্র যে দল যে একটিমাত্র দল জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সেদিন বললেন মা আনা আলাইহি আসাবিহি তিনি কোনো দলের নাম বললেন না কোনো মাঝহের নাম বললেন না কোনো তরিকার নাম বললেন না কোনো পীর সাহেবের নাম বললেন না কারো কিছু বললেন না তিনি একটা মূলনীতি বলে দিলেন মারা আলাইহি ওয়াসাবিহি আমি এবং আমার সাহাবারা যার উপরে আছি তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে যত দল পৃথিবীতে আছে অন্য অন্য রেওয়ায়তে আসছে হিয়াল জামা ওই জান্নাতি দলটি হচ্ছে জামাত এদেরকে বলা হয় জামাত জামাতের সংজ্ঞা দিতে গিয়ে আব্দুল্লাহ বলছেন আল জামাত ওয়াফাকাল জামাত হচ্ছে ওইটাই যেটা হক যেটা সত্য সেটাই হচ্ছে জামাত ওয়েন ইন কুনতা তুমি যদি একাকি হো তবু এটা জামাত হক যেটা সেটাই জামাত ইব্রাহিম আলী সাল্লাম একা একটি যা উম্মত ছিলেন হাজার হাজার মানুষের প্রয়োজন হয় নাই রাজশাহীর তাবলিগ ইস্তেমায় প্রতিনিয়ত মানুষের ঢোল নামছে আলহামদুলিল্লাহ জামাত হওয়ার জন্য অত মানুষের দরকার হয় না জামাত হওয়ার জন্য হকপন্থী মানুষের দরকার হয় কোরআন এবং সৈয়াদিস মেনে নিবে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের কাছে আত্মসমর্পণ করবে এই রকম মানুষ যদি একজনও হয় তিনিও একটি জামাত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জামাতের নাম বললেন না কিন্তু মনীষীগণ মহাদিসাম জামাতের ইঙ্গিত দিয়ে গেছেন আপনারা শুনলে খুব খুশি হবেন ইমাম বুখারের উস্তাদ আলী মাদিন রহিমউল্লাহ তিনি এই মুক্তিপ্রাপ্ত জামাত কোনটি হবে এর পরিচয় বলতে গিয়ে বলছেন হুম আহরুল হাদিস তারা হচ্ছে আহলুল হাদিস আসহাবুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ তারপরে তিনি আরো দু একটি কথা বলেছেন কেন আহলে হাদিসের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন তিনি বলছেন যদি আহলে হাদিস জামাত না হতো মুরজিয়া রাফিজি খারিজি এই সমস্ত যত ভ্রান্ত ফিরকা পৃথিবীতে সৃষ্টি হয়েছে তাদের কাছ থেকে আমরা সুন্নাতের কিছুই আশা করতে পারতাম না জাল রবুল আলমিন দিন আল্লাহ রবুল আলমিন জামাতকে দিনের পাহারাদার নিযুক্ত করেছেন বলুন আলহামদুলিল্লাহ জামাত হচ্ছে দিনের পাহারাদার পবিত্র কোরআন হাদিসের মধ্যে যারা চুরি করে হাদিসকে যারা কেচি দিয়ে কেটে দেয় হাদিসকে যারা অপব্যাখ্যা করে নিজেদের টিকা টিপ্পণি দিয়ে যারা নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায় তাদের মুখোশ উন্মোচন করে দেয় আহলে হাদিস জামাত তারা বলে দেয় যে না ব্যাখ্যা ঠিক হয় নাই ভুল হয়েছে হাদিস যেটা আছে হাদিসের উপর দিয়ে মন্তব্য চালানোর কোনো সুযোগ নাই বন্ধুরা আমার এবং আহমদ বিন হাম্বল এবং হারুন বুরিয়াসিদ বলছেন ইনলামিয়া কুনা সাহাবিল হাদিস ফালা আদরিমান হুম এই ফেরকায় নাজিয়া মুক্তিপ্রাপ্ত জামাত যদি আহলে হাদিস না হয় আমি জানি না তারা কারা বলুন আলহামদুলিল্লাহ ইমাম শাফি রহমউল্লাহ আরো সুন্দর মন্তব্য করেছেন ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়ান যদি আমি কোন আহলে হাদিসকে দেখি ইমাম শাহি রহমতুল্লাহের বক্তব্য বলছি তিনি বলছেন যদি আমি কোনো আহলে দেখি আমি যেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবিত দেখতে পাচ্ছি বলুন আলহামদুলিল্লাহ ইমাম আবু দাউদ রহমুল্লাহ বলছেন লাউলাহাদিহিল ইসাবা লন্দারাস আল ইসলাম এই জামাত যদি না হতো তাহলে ইসলাম ধ্বংস হয়ে যেত বন্ধুরা আমার একটি কথা আমি আমার নিজে থেকে বলি নাই মহাদ্দিসিন কারামের বক্তব্য আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি এখন দেখুন যে জামাত মুক্তি পাবে যে একটি জামাতের কথা আল্লাহ রসুল বললেন নাজি ফিরকার ইঙ্গিত দিতে গিয়ে যদি মহাদ্দিসিন কারাম আসাবুল হাদিসকে ইঙ্গিত করেছেন আহল হাদিসদেরকে সম্বোধন করেছেন এবার আপনি নিজেকে একটু পরীক্ষা করে দেখুন আপনি আহলে হাদিস হতে পেরেছেন কি না তাবলিগ ইস্তেমার সাইনবোর্ড নিয়ে আহলে হাদিস হওয়া যাবে না সুদূর চট্টগ্রাম সুদূর কুমিল্লা থেকে সাতক্ষীরা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নদবারের তাবলিগ ইজতেমায় আসলে আহলে হাদিস হওয়া যায় না আহলাদিস ঘরে জন্মগ্রহণ করলে আহলে হওয়া যায় না বাপ আহলে হাদিস হলে আমি আহলে হয়ে যাবার মুক্তি পেয়ে যাবো কথা ঠিক নয় শুধু রাফুলিয়া দান করে সালাত আদায় করলে আমি জুড়ে বললো আহলে হাদিস হওয়া যায় না আহলাদিস হতে হলে সার্বিক জীবনে আহলে হতে হবে মানুষের সার্বিক জীবনের প্রতিটি কর্ম পবিত্র কোরআন এবং আদিস অনুযায়ী হতে হবে তারাই হবে আহলে আদিস মানুষের ধর্মীয় জীবন বৈষয়িক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন সার্বিক জীবনকে পবিত্র কোরআন এবং সৈয়াদিসের আলোকে ঢেলে সাজানোর নামই হচ্ছে আহলাদিস আন্দোলন যদি আপনি ঢেলে সাজাতে পারেন তবে আপনি আশা করতে পারেন যে আমি আদিস হতে পেরেছি আশা করা যায় যে আমি আবার মুক্তি পাবো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সবশেষে আপনাদেরকে বলবো যে আহলে আদিসের পরিচয়টা নিজেদেরকে জানতে হবে নিজে জেনে যদি সংগঠন করেন তাহলে মজা পাবেন শুধু ঢলের সাথে চলে আসবেন আবার ফিরে যাবেন দুই দিন কষ্ট করে গেলেন এক কান দিয়ে ওয়াজ শুনলেন আর এক কান দিয়ে বের করে গেলেন এতে কিছুই লাভ হবে না সত্যিকার অর্থে কিছু শিখার জন্য আসবেন শিখে যাবেন ময়দানে গিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বেন মানুষের দুয়ারে দুয়ারে পবিত্র করণ এবং সৈহাদেশের দাওয়াত পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এখান থেকে ফিরে যেতে যদি পারেন তবেই হবে তাবলিগ ইজতেমা সফল আমি পরিশেষে এই বিশাল জনতাকে স্বাগত জান ধন্যবাদ জানাচ্ছি দূর দূরান্ত থেকে এত কষ্ট করে আসার জন্য আবারও কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে মাসিকা তাহরিক পত্রিকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মা বোনদেরকেও আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ